দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে মহাপ্রলয় মহাপ্রলয় কি মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো সেই দিন মানুষ হেবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বত সমূহ হইবে ধুনিত রঙিন পশমের মতো তখন যাহার পাল্লা ভারী হইবে সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন কিন্তু যাহার পাল্লা হালকা হইবে তাহার স্থান হইবে হাবিয়া তুমি কি জানো উহা কি উহা অতি উত্তপ্ত অগ্নি